তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে ইৎসং্য প্রকরণম্ ইৎসং্যা ইতি নামা নামকরণম্ তাহলে এখানে কি লেখা আছে ଅত্র ইৎসং্যা নামা কা ইতি अस्মাভি জ্ঞাস্যতে ব্যাকরণে পাণিনিনা যদা কিঞ্চন मूलरूपं दीयते धातुः प्रत्ययः आदेशः आगमः तदा तस्य मूलरूपस्य नाम उपदेशः उपदेशावस्थायां यानि मूलरूपाणि सन्ति तेषु बहुवारं केचन वर्णाः उपस्थिताः ये प्रक्रियायाम् लौकिकरूपेषु চ না তিষ্ঠান্তি এখানে কি লেখা আছে যে কিছু কিছু সংজ্ঞা হয় সংজ্ঞা নামের যারা থাকে না দুনিয়াতে যেখানে ব্যবহার হয় ওখানে কিন্তু থাকে না তো যে কোথায় থাকে উপদেশ अवस्थायां ধাতু প্রত্যয় আদেশ আগম এরকম রূপ আছে যে উপদেশ অবস্থায়াম ওর নাম নাম কিছু আলাদা কিছু দীর্ঘ হয় মানে এই যে শুরুতে যে রূপ যে রূপ পানি দিয়েছে এর নাম রূপটির নাম শ্রেণী শ্রেণীর শ্রেণীটির নাম হচ্ছে উপদেশ সে অবস্থাতে সে অবস্থায় इत्संज्ञा नाम भाग ও হয় পুরো নামে যেমন আগে देवा দেওয়া হয় यथा গম ধাতুः लटी गच्छति उपदेशे अस्य धातो हो नाम गम लृ लृ इति वर्णः लोके न तिष्ठति प्रक्रियायां तस्य लोपः भवति ये वर्णाः उपदेशे सन्ति परन्तु लोके न तेषां नाम अनुबन्धः अपि च तेषां विशिष्टा संज्ञा भवति इत्संज्ञा तर्हि इमे वर्णाः स्वयम् इत्संज्ञकाः इत्युच्यन्ते তাহলে এখানে আমরা দেখি যে গম ধাতু গচ্ছতি গচ্ছতি स्वभा स्वभा जान जाने किन्तु गम गम धातु गम धातुर मूल रूप है गम लृ गम लृ लोके गम इति एरकं बोला আমরা বলি গম কিন্তু উপদেশ অবস্থায় गम লৃ एखाने लृ इति वर्णः लोके न तिष्ठति प्रक्रियायां तस्य लोपः भवति তাহলে ये वर्णाः उपदेशे सन्ति परन्तु लोके न तिष्ठन्ति तेषां नाम उपदेश अनुबन्धः अनुबन्धः अथवा तेषाम् इत्संज्ञा तेषां संज्ञा नाम अस्ति इत् इत् ते इत्संज्ञकाः तेषां नाम इत् ते इत्संज्ञकाः अथवा अनुबन्धः इति अन्यत् नाम इति वक्तुं शक्नुमः इति भवति परि अनुबन्धः विशिष्टसंज्ञा भवति इत्संज्ञा नाम अस्ति अनुबन्धः समानार्थकः तर्हि इमे वर्णाः स्वयम् इत्संज्ञकाः इति उच्यन्ते यथा गम् लृ एखाने लृ इति रूप থাকে শুধু পানিনি দিয়েছিল এই গম্ভীর রূপ অনুবন্ধ লৃ অনুবন্ধ এটা অনুবন্ধ থাকে না চলে যায় কিন্তু এর বিশিষ্ট কাজ হয় তো কাজ করে চলে যায় তাহলে এগিয়ে তাহলে এ আগে কি লেখা আছে যে এত संज्ञायाः प्रयोजनं किं इति चेत। এ কিmessage তাহলে আমি বলি আমি বলছিলাম যে পাণিনি যে ধাতু প্রত্যয় আদেশ আগম সাধারণ সাধারণত দুনিয়াতে যার এদের নাম যেটা হয় যেমন গম ধাতু দুনিয়াতে ধাতুর নাম হচ্ছে গম কিন্তু পানিনি দ্বারা যেটা নাম এটা কিন্তু গম্ভীর যে নাম নামটা দেওয়া হলো গমৃ এখানে গমৃ দ্বিতীয় অনুচ্ছেদে দেখো উপদেশে अस्य ধাতো নাম গমৃ তাহলে ইন্দ্র কোথা থেকে আসছি কেন কেন এসে গেছে গমৃ থাকে না শুধু গম থাকে লৃ থাকে না কিন্তু লৃ এর নামটা হচ্ছে অনুবন্ধ অথবা ইৎসংজ্ঞা আর এগিয়ে গিয়ে পরে গিয়ে আমরা আমরা দেখব যে যে এর এর কাজ হয় কাজ হয় তো সেজন্যে পানিনি দীর্ঘ নাম দিয়েছে নাম শুধু গম নয় কিন্তু গম্র আর এরকম সবাই সবই মানে যে ধাতু যে প্রত্যয় যে আদেশ যে আগম এর উপদেশ উপদেশের নাম হয় আর দুনিয়ার নাম হয় দুনিয়াগত নাম হয় আর উপদেশগত নাম হয় উপদেশ উপদেশ অবস্থাতে উপদেশ অবস্থায় আমার ঔপদেশিক পরিস্থিতিতে এর নাম হচ্ছে গম্র দুনিয়াতে গম গম ধাতু হুম তৃতীয় অনুচ্ছেদ আমরা কি দেখছি এখানে যে इत्संज्ञायाः प्रयोजनं किम् इति यस्य वर्णस्य इत्संज्ञा तस्य लोपो भवति केषां केषां वर्णानाम् इत्संज्ञा भवति इति ज्ञायते इत्संज्ञा विधायकसूत्रैः तत्र सप्तसूत्राणि सन्ति मिलित्वा तेषां नाम इत्संज्ञका इत्संज्ञाप्रकरणं पाणिनेः प्रमुखग्रन्थः अष्टाध्यायी इदं प्रकरणम् अष्टाध्याय्याम् एभिः च सप्तभिः सूत्रैः सर्वम् इत्संज्ञाविधायककार्यं सिद्ध्यति प्रथमाध्यायस्य प्रथमाध्यायस्य तृतीयपादस्य द्वितीयसूत्रात् आरभ्य अष्टमसूत्रपर्यन्तं यत् संज्ञाप्रकरणं তাহলে এখানে কি লেখা আছে ইৎসংজ্ঞায়াः প্রয়োজनं কিমিতি চেत् यस्य वर्णस्य इत्संज्ञा तस्य लोपो भवति तर्हि इत्संज्ञा থাকে না চলে যায় ইৎসংজ্ঞা নাম যেমন গম ধাতু এখানে গম র থাকে না চলে যায় तर्हि केषां केषां वर्णानाम् इत्संज्ञा भवति इति ज्ञायते इत्संज्ञा বিধায়কসূত্রৈः পরে গিয়ে আমরা জানবো যে কি রকম কাজ হয় পানি ব্যাকরণে পানি ব্যাকরণে অনেক কাজগুলো হয় এই বর্ণগুলো দ্বারা হুম বর্ণ দ্বারা যেমন লৃ এর কাজ কাজটি কি পরে গিয়ে আমি দেখব প্রথম তো শুরুতে আমরাকে জানতে হবে যে কার কার ইৎসংজ্ঞা হয় इत्संज्ञा इत्संज्ञा केषां केषां वर्णानाम् इत्संज्ञा भवति इति ज्ञायते इत्संज्ञा विधायकसूत्रैः তাহলে আমরা কেমন করে জানবো যে গম্র এখানে লৃ এর নাম নামকরণ হচ্ছে ইট সংজ্ঞা ইট কেমন করে আমি দেখতে পারি আমি জানতে পারি এখানে সাত সূত্র আছে সাত সাত সূত্র সপ্ত সূত্রাণি সন্তি মিলিত্বা তেষাं নাম সংজ্ঞা প্রকরণম অষ্টাধ্যায়ী নামের গ্রন্থ আছে ওখানে চার হাজার সূত্র আছে চার হাজার সংস্কৃত ভাষায় দু হাজার ধাতু আছে অষ্টাধ্যায়ী গ্রন্থে চার হাজার সূত্র এই চার হাজার সূত্র দ্বারা পুরো ব্যাকরণ পুরো সংস্কৃত ভাষা ভাষার বর্ণন হয় ঠিক আছে তো এখানে চার হাজার মধ্যে সাত সূত্র সংজ্ঞা বর্ণন করে যে কেউ সংজ্ঞা প্রকরণ মানে সাত সূত্র যে যে কেউ সাত সূত্র জানে ও জানে কোথায় কোথায় সংজ্ঞা হয় সংস্কৃত ভাষায় কোথায় কোথায় সংজ্ঞা হয় সাত সূত্র দ্বারা আমরা জানব তো এখন আমরা পড়ব সাত সূত্র কি তত্র सप्तसूत्राणि सन्ति सप्तसूत्राणि सन्ति सूत्राणि सन्ति मिलित्वा तेषां नाम इत्संज्ञाप्रकरणं पाणिनेः न इत्संज्ञाप्रकरणं सूत्रसमूह सात् सूत्रं मिलित्वा मिलि इत् इत्संज्ञा प्रकरणं हमरा पाणिनेः प्रमुखग्रन्थः अष्टाध्यायी इदं प्रकरणम् अष्टाध्याय्याम् अष्टाध्यायी नाम গ্রন্থের मध्य सूत्र द्वारा सप्तभिः सूत्रैः सात्सूत्रद्वारा संज्ञा विधायक कार्य माने जार द्वारा इत संज्ञा नामकरण হয় নাম দেওয়া হয় দেওয়া আছে सात सूत्र द्वारा प्रथमाध्यायस्य तृतीयपादस्य द्वितीयसूत्रात् एक् तीन् द्वि हम्म, आरभ्य अष्टमसूत्रपर्यन्तम् एक् तीन् आट् इति प्रकर इति संज्ञा प्रकरणं माने अष्टाध्यायीग्रन्थे आट् आठ अध्याय আছে अष्टाध्यायी নাম তো হ্যাঁ তো তো এখানে আর প্রত্যেক অধ্যায়ের মধ্যে চার পদ আছে আর প্রত্যেকের পদ মধ্যে পদের মধ্যে প্রত্যেক পদের মধ্যে অনেক সূত্রগুলো আছে তো প্রথম প্রত্যেক সূত্রের সংখ্যা আছে তিনটে তিন তিন ভাগ যেমন এখানে লেখা আছে এক তিন দুই एक मान प्रथम अध्याय आठ अध्याय मध्य प्रथम और द्वितीय संख्या माने तीन तीन एखे तीन माने चार प्रथम अध्याय चार प्रथम अध्याय चार पद आ तृतीय प्रथम तृतीय पाद तीन तीन पाद आ तृतीय द्वितीयसू द्वितीयसूत्रं प्रथमाध्यायस्य तृतीयपादस्य द्वितीय द्वितीयं सूत्रम् एक्टीन् दो एमनि एक्टीन् आट् देवाचि ओके তাহলে এখন আমি ওকে গরিবন আমি যেটা বলেছি বুঝেছ না স্যার বই হয় বোধ হয়নি কিছু কিছু জিজ্ঞেস করো কি কি কি বোঝনি বলো বলো কিছুই বুঝতে পারলাম কিছুই আচ্ছা মানে এখানে যেমন গম দাতু শুনেছো গম হ্যাঁ ओके गम धातु तो किन्तु पाणिनि মানে যেমন আমার আমার নাম স্বরূপ দেব তো কেউ বলতে পারে স্বরূপ কেউ বলতে বলতে পারে স্বরূপ দেব তো পুরো নাম হচ্ছে স্বরূপ দেব আর ছোট করে আমি বলতে পারি স্বরূপ ঠিক আছে বুঝেছ হ্যাঁ, হ্যাঁ।, হ্যাঁ। তো এই এই এই রকম এমনি এখানে গম ধাতু ছোট নাম হচ্ছে গম আর পুরো নাম হচ্ছে গমগ্র হ্যাঁ। দেখেছ উপরে লেখা আছে গমগ্র পুরো নাম হ্যাঁ, হ্যাঁ। গমগ্র কিন্তু সাধারণত আমরা ছোট করি আমরা আমরা শুধু আমরা গম বলি কিন্তু পুরো নাম হচ্ছে গমগ্র আসলে হ্যাঁ, ঠিক আছে আর এই হ্যাঁ। তো পুরো যেমন দেব আমরা কি বলি পদবী পদবী নামে কি বলি তাই তো পদবী পদবী মানে কি আরেকবার বলুন পদবী হ্যাঁ পদবী পদবী মানে কি পদবী মানে যেটা আমাদের বন থেকে যায় এটা সারনেম মানে আমি যেটা বলছি স্বরূপ দেব দেব মানে পদবী তো হ্যাঁ। তো এইরকম এইরকম পুরো নাম পদবী সহিত নাম স্বরূপ দেব আর সেই রকম গম্র এর আমরা বলতে পারি সংজ্ঞা মানে এক পদবী আমরা বলতে পারি ঠিক আছে হ্যাঁ, হ্যাঁ। আর তো গম ধাতু ছোট করে গম ধাতু পুরো নাম হচ্ছে গম দেখেছ হ্যাঁ হ্যাঁ এখানে দেখেছো লেখা আছে পদ গম গ্র ল দেখেছো এখানে হ্যাঁ। রি বাংলায় রি আমরা বলি রি হ্যাঁ দেখছো ওকে হ্যাঁ, তো এখানে যেরকম স্বরূপ দেব দেব মানে পদবী এখানে লৃ মানে অনুবন্ধ অথবা সংজ্ঞা দুটো নাম হয় অনুবন্ধ অথবা হ্যাঁ। অনুবন্ধ আর একই একই জিনিস একই জিনিস স্যার হ্যাঁ, বলুন স্যার বলছি যে এখানে যে লেখা আছে ধাতুটা ওই গমটা ধাতুর নামটা লিটা কি এর যেটা আপনি বললেন যে এটা কি তাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ। লি ইতি বর্ণ লোকে না তিষ্ঠতি প্রক্রিয়ায়া তস্য লোপে ভবতি লোকে না তিষ্ঠতি মানে লোক এখানে লোক মানে দুনিয়াবি দুনিয়া দুনিয়া বাংলায় বাংলায় যেটা যে আমরা লোক লোকটি লোক এক লোকটি লোকটি মানে মানুষ কেউ তাই তো মানে আমাদের সমাজে যেটা বলছি সমাজে প্রচলিত নেই মানে আচ্ছা, বাংলা ভাষায় বাংলা ভাষায় লোক মানে মানুষ মানুষ হ্যাঁ। তাই তো হ্যাঁ। কিন্তু আসলে আসলে এটা মূলে এর অর্থটা সেরকম নেই এটা ভুল বাংলায় যেটা যে অর্থটা হয় মানুষ সেটা ভুল লোক মানে দুনিয়া লোক মানে দুনিয়া তার মানে আমরা যদি জানি লোক মানে মানুষ সেটা নয় সেটা সে জায়গায় লোক মানে দুনিয়া মানে হ্যাঁ মানে সংস্কৃত ভাষায় সংস্কৃত ভাষায় লোক মানে দুনিয়া আচ্ছা কানুষ নয় হ্যাঁ তাহলে এখানে যেটা লেখা আছে যে লেখ আছে ইথাম গম গম ধাতু লট লকারে গচ্ছতি তাও তো জানতো গম ধাতু লট লকারে গচ্ছতি শুনেছো কাজ কি দেন মানে প্রথম প্রথম বাক্যটা গম ধাতু লট লকারে গচ্ছতি বোধ হয় হ্যাঁ। বোধ হয়ে গেল গচ্ছতি শুনেছ ওকে তাহলে আমরা আমরা ক্রমে না আমরা দেখব তো গম ধাতুः লকারে গচ্ছতি হ্যাঁ আচ্ছা শুরু শুরু থেকে আমরা করবো একবার व्याकरणे पाणिना यदा व्यञ्जनमूलरूपं किञ्चन किञ्चन मूलरूपं दीयते धातुः प्रत्ययः आदेशः आगमः तदा तस्य मूलरूपस्य नाम उपदेशः यदा स्पष्ट होइ कि स्पष्ट होयिनि दिवानी बन बोलो उपदेश उपदेश माने कि बोलो ব্যাকরণে পাণিনির যে মূল্যগুলি দেওয়া আছে তা প্রত্যয় আদেশ এবং আগম তার মধ্যে তদাতস্য মূর্ধতস্য নামে উপদেশ হয় মানে মানে যেমন গম্র গম্র উপদেশ হ্যাঁ এটা তাহলে মূল রূপটা উপদেশ মানে মূল রূপটাকে আমরা উপদেশ বলছি তাই তো হ্যাঁ মানে যে যে রূপ যে রূপ পানিনি দিচ্ছেন এর নাম এর নাম হচ্ছে উপদেশ পানিনি আচ্ছা, দিয়েছেন তাহলে আচ্ছা। গ্রন্থের উপদেশ আচ্ছা। যে কোনো প্রত্যয় যে কোনো ধাতু যেমন আমি আমি বলতে পারি যে লেখক লেখক শব্দ শুনেছ হ্যাঁ লেখক শব্দ শুনেছ জানো যে যে যে लेखे जे लिखते परे ওর নাম लेखक हां लेखक गरीब अंश नेचो हां हां दिपायनी बुझो लेखक शब्द তাহলে এটার মূল রূপটাকে আমরা বলি উপদেশ মানে এখানে লেখ অক লেখকহ বস্তুতা আসলে লেখকহ লেখ অক তো লেখ লিখ দাও ধাতু হচ্ছে লিক আর প্রত্যয় হচ্ছে আকা লিক সংযুক্ত আকা লেখক লেখক ঠিক আছে হ্যাঁ, হ্যাঁ কিন্তু আকা শুনো শুনো শুনো কিন্তু আকা পানিনি পানিনি এর অন্য নাম দিয়েছেন আকা যে লেখ সংযুক্ত অক লেখক লেখক বাংলায় লেখক যেটা পানিনি দিয়েছেন এর নাম হচ্ছে নুই আকাটি এর মূল নাম হচ্ছে উপদেশ নুন মূর্ধন্যনা অন্তস্থ ওয়া উ লা নুন নুন न তাহলে আসলে লিখ ধাতু যুক্ত নুল প্রত্যয় হচ্ছে লেখক যদিও যদিও লিখ এরপরে হচ্ছে আকা কিন্তু আকা এর মূল নাম হচ্ছে নুল মূল মূল নাম শুরুতে উপদেশ উপদেশ অবস্থাতে এর নাম হচ্ছে নুল তারপরে বিশিষ্ট সূত্র আছে যা দ্বারা নুল না লা ইৎসংজ্ঞা না আরম্ভে যেটা না আর শেষে যেটা লা দুটো বর্ণের ইৎসংজ্ঞা আর লোপ আর তারপরে অবশিষ্যতে মাঝখানে যেটা ও উ উ আর উ স্থানে আকা আদেশ হয় তাহলে লিখ যুক্ত আকা আর গুণ করে লেখকা লেখক ঠিক আছে আমি শুধু বলছি দেখানোর জন্য যে লেখক কিন্তু এর মূল রূপ হচ্ছে মূল রূপ হচ্ছে নুল আর নুল উপদেশ পানিনি দ্বারা দেওয়া হলো বলে উপদেশ হ্যাঁ সেই রকম গম্র দুনিয়াতে গম উপদেশ অবস্থাতে গমর উপদেশ অবস্থায় গমলর দুনিয়ায় দুনিয়াতে লেখক অক অক প্রত্যয় হচ্ছে অক্ক দুনিয়ায় হ্যাঁ কিন্তু দুনিয়াগত নাম নাম হচ্ছে অক কিন্তু উপদেশ অবস্থায় এর নাম হচ্ছে কিন্তু নূল গরিবন কি বুঝেছো হ্যাঁ স্যার এখানে যেটা লেখক বললেন ওইটা বুঝলাম না <laughs> এই যে লেখক ধাতু হচ্ছে লিখ হ্যাঁ তাহলে এইখানটাতে মানে এটার মূল মূল রূপটা হলো লিখ মানে লেখক লেখক শব্দ শব্দে লেখক শব্দে প্রথম ভাগ লিখ আর তারপরে কি কি আছে পরে আছে ঠিক আছে লিখ আর অক ঠিক আছে হ্যাঁ। বাংলায় লিখ এটা উপদেশ এটা হলো উপদেশ লিখ এই ধাতুটা না লিখ লিখ লিখ ধাতু হ্যাঁ কিন্তু না আমি না না আমি বলছি আমি বলছি লেক আর অক ঠিক আছে কিন্তু উপদেশ অবস্থায় লেক ধাতু আসলে আমরা দুনিয়ায় যখন আমরা লিক ধাতু লিখি তখন হসন্ত আছে তো দণ্ড ল ই হ্যাঁ। কয় কয় দণ্ড হসন্ত ঠিক আছে হ্যাঁ। কিন্তু আসলে বানিনি পানিনি মহোদয়ের যে ধাতুপাঠ আছে ধাতুপাঠ আর ইনি দিয়েছেন ধাতুপাঠ মানে দু হাজার ধাতু আছে প্রত্যেক ধাতুর মূল রূপ হয় তাহলে দুনিয়ায় ধাতু নাম হচ্ছে লিক কিন্তু আসলে ধাতু পাঠের নাম ওখানে হসন্ত নেই ধাতু ধাতু হচ্ছে লেখা লেখা অকার আছে শেষে হ্যাঁ নেই বুঝেছ এখানে মূল শব্দটা হলো লিখ মূল ধাতুটা হচ্ছে লিখা ধাতু পাঠে লিখা দুনিয়ায় লিখ হ্যাঁ। অকার থাকে না উপদেশে লিখা আর ব্যবহার করতে গেলে তল্লিক হয়ে যায় মানে এই যে শেষে যে আকারটা যে অকার শেষে যে অকারটা এর ইৎসংজ্ঞা হয় ইৎসংজ্ঞা এই পাঠ পাঠে এগিয়ে যায় এগিয়ে দেখো পাঠে আমাদের পাঠে এগিয়ে দেখো এখানে নিচে লেখা আছে ইৎসংজ্ঞা প্রকারণম প্রথম সূত্র হচ্ছে উপদেশ অনুজা উপদেশে অনুনাসিকা এক এট লেখা আছে তো উপদেশে জনুনাসিকা ইট লেখা আছে দেখছো নিচে দেখতে হবে পরে যেতে হবে দেখছো কিনা হ্যাঁ স্যার কিন্তু ল লেখা আছে উপদেশে আচ উপদেশে جنুনাশিকা এট দেখছো 21 দেখছো পাঠে যা হোক এ এই সূত্র উপদেশে جنাসিকা এট এই সূত্র দ্বারা লেখা লেখা এখানে আ ইৎসংজ্ঞা হয় ইৎসংজ্ঞা করে যার ইৎসংজ্ঞা তার লোপ হয় লোপ হয় দ্বিতীয় সূত্র দ্বারা আমি বল আমি বলছি যে লিখ ধাতু শেষে অবর্ণ আছে উপদেশ অবস্থায় তো লেখা তারপরে দুনিয়ায় উপদেশে যে নাসক সূত্র দ্বারা অকার চলে যায় আর অবশিষ্ট রূপ হয় लिख हसंत तो हाँ। उपदेश उपदेश रूप हे लिखा और दुनिया रूप हे लिख और तपर हाँ। लेखक लेख जुक्त लिख जुक्त अक लेखक তাই তো অক আছে তো দুনিয়ায় লেখ কিন্তু মূলে লেখা সেই রকম দুনিয়ায় আখ কিন্তু মূলে নুল মূলে পানিনি যেটা দিয়েছেন এর নাম নামকরণ রুল আর তারপর তারপরে প্রক্রিয়া করে না লা এদের ইৎসংজ্ঞা করে লোভ আর অবশিষ্টে অবশিষ্ট রূপ হচ্ছে মাঝখানে যেটা উ নুল লা লোভ মাঝখানে উ অবশিষ্ট থাকে অবশিষ্ট ভাগ আর উ অন্য সূত্র দ্বারা উ উ জায়গায় আদেশ হয় তো এমনি এখানে বড় ব্যাপার নয় শুধু আমি বলতে চাই যে পানিনি দ্বারা যেটা মূল রূপ হয় প্রত্যেক জিনিসের সংস্কৃত ভাষায় প্রত্যেক জিনিস মানে ধাতু প্রত্যয় আদেশ আগম প্রত্যেক জিনিসের মূল রূপ হয় আর দুনিয়াগত নাম হয় যেটা লৌকিক আমরা বলি লোকে লৌকিক দুনিয়াগত অথবা লৌকিক লোকে যেটা লোকে মানে বিশ্বে মানে দুনিয়াতে হ্যাঁ তাহলে প্রত্যেক জিনিসের সংস্কৃত ভাষায় প্রত্যেক জিনিসের দুটো নাম দুটো রূপ একটা হচ্ছে উপদেশের পানিনি দ্বারা যেটা দেওয়া হয় যেমন গম্র যেমন নুল যেমন লেখা আর তারপরে লৌকিক রূপ হয় যেমন গম্র থেকে গম লেখা থেকে লিখ আর নুল থেকে আখ দীপায়নি বন বুঝছো বলো কে আছে এখন গরিব আছো হ্যাঁ, হ্যাঁ তো তুমি বলো তুমি আমি কি বলেছি তুমি বলো আমাদের দুটি যে কোনো শব্দের দুটি রূপ হয় একটা পানি নিট দেওয়া যেমন গম আর একটা লৌকিক যেটা যেমন গম ধাতুর গম যেটা পানি দেওয়া আর লৌকিকে সেটা হলো গম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বুঝেছো হ্যাঁ এটা এতই এক পুরো নাম আর ছোট নাম যেমন পশ্চিমবঙ্গে অথবা ভারতে ডাক নাম আছে ডাক নাম ডাক নাম আছে তো সবার হ্যাঁ আমাদের হ্যাঁ। যেমন ভারতবর্ষ আর ভারত হ্যাঁ তাহলে পুরো নাম আছে আর ডাক নাম আছে ছোট নাম হ্যাঁ। তো গম দাঁত গম দাঁত আমরা বলতে পারি গম ডাক নাম <laughs> ঠিক আছে হ্যাঁ। আর গমের হচ্ছে পুরো নাম পানিনি দ্বারা যেটা দেওয়া হলো সেটা পুরো নাম হ্যাঁ। কিন্তু এখানে উপদেশ এটা কোনটা উপদেশ উপদেশ মানে পুরো নাম দীর্ঘ নাম উপদেশ পানিনি দ্বারা দেওয়া হলো হ্যাঁ। আর তাহলে গম্র গম্র লিখা নুল হ্যাঁ বলো আর যেটা আমরা যেটাকে ডাক নাম বলছি বা যেটা লৌকিক নাম সেটা হলো অনুবন্ধ অনুবন্ধ অনুবন্ধ রহিত রহিত অনুবন্ধ ছাড়া অনুবন্ধ ছাড়া যেমন এখানে এক মিনিট আমি মিউট করছি কারণ অনেক তাহলে এখানে গম গম্র পুরো নাম পুরো নাম মানে উপদেশ উপদেশ গম্র ঠিক আছে ডাক নাম অথবা দুনিয়াবি নাম দুনিয়াতে যেটা সেটা গম আর ল যে পদবি সেটা ইৎসংজ্ঞা অথবা অনুবন্ধ এখানে গম র গম ডাক নাম দুনিয়াবি দুনিয়াগত নাম লৌকিক নাম আর লোর অনুবন্ধ তো দুনিয়াগত নাম প্লাস দুনিয়াগত নাম প্লাস अनुबंध माने उपदेश उपदेश नाम गम्र पूरो नाम गम्र गम डाक नाम दुनिया दुनिया भी नाम लौकिक नाम और पदवी अथवा इत इत संज्ञा संज्ञा इत संज्ञक वर्ण अथवा उपदेश उपदेश তাহলে এরকম অবস্থা আছে হম আমি আনমিউট করছি ওকে বলে বলো হ্যাঁ স্যার বুঝেছি ওকে তো যেমন লিখ দাতু লিখ দাতু কি তুমি বলো লিখ লিখ যুক্ত লিখা হ্যাঁ, বলো বলো হ্যাঁ, এটা হলো আর অপহ না আর এটা অ বৃক্ষ যেটা হচ্ছে এটার মূল পানি দেওয়ার নাম সেটা হলো লিখ আর লিখ এটা হলো লৌকিক প্রকৃত আর অ এটা হলো সংজ্ঞা বা অনুবন্ধ হ্যাঁ ঠিক ঠিক ঠিক বলছো হ্যাঁ তাহলে উপদেশ পানিনি দ্বারা যেটা উপদেশ দিয়েছেন এটা লেখা লেখা ডাক নাম অথবা দুনিয়াগত নাম হচ্ছে লিক আর শেষে যেটা অ ছিল সেটা অনুবন্ধ অথবা ইৎসংজ্ঞা পদবী ঠিক আছে স্পষ্ট হয়ে গেছে হ্যাঁ। ওকে দীপায়নী বন বুঝেছ না স্যার বুঝতে পারিনি আবার মাঝখানে কেটে গেছিল আচ্ছা গরিবন তুমি কিছু বোঝাতে পারবো বোঝাতে পারবে আমাদের যেটা বলি গম ধাতু ক্ষেত্রে গম ধাতু যেটা গম বলি সেটা প্রচলিত এটার মূল যে ধাতুটা হলো গমলি এই গমলিটা পানিলি দেওয়া নাম আর এটাকে মানে শর্ট করে এটা লৌকিক প্রচলিত হলো গম আর এই গম লি এটা হলো উপদেশ আর যেটা লি লি এটা হলো অনুবন্ধ বা ঈদ সংজ্ঞা ঈদ সংজ্ঞা মানে মূল শব্দের সঙ্গে ঈদ সংজ্ঞা যুক্ত হয়ে যেটা হয় সেটা হলো উপদেশ উপদেশ এটা হলো পানিনির দেওয়া নাম খুবই ভালো হ্যাঁ, দীপানি শুনেছো দীপানি বোন হ্যাঁ স্যার বুঝেছো ওকে বললো স্যার গডলি যেটা কি অনুবন্ধ কথা কিছু বললো হ্যাঁ লিটা হলো অনুবন্ধ বা ঈর্ষঙ্গিয়া অনুবন্ধ বা ঈর্ষঙ্গিয়া আচ্ছা, আচ্ছা হুম ঠিক আছে অনুবন্ধ আর ঈর্ষঙ্গিয়া একই জিনিস হ্যাঁ স্যার অনুবন্ধ আর ইট সংজ্ঞা একই জিনিস ওকে তাহলে আর কেউ এসে গেছে হ্যাঁ, দেবাশিস ভাই ঠিক আছে ওকে ভালো পাঠ খোলা আছে আজ মানে, আমি বাসে ছিলাম একটু এই মাত্র জাস্ট নামলাম সেই জন্য কোনো ব্যাপার নেই ঠিক আছে পাঠ খোলা আছে সংজ্ঞা আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। ওকে আমরা প্রথম দুটো পরিচয় আমরা পড়েছি আমি আমি আবার আমি পড়ছি এগিয়ে যাওয়ার জন্য একবার মিউট করে আমি পড়ছি তোমার জন্য সহজ আমার মনে তাহলে আমাদের বিষয় হচ্ছে ইৎসংজ্ঞা ইৎসংজ্ঞা প্রকরণম आर् सुरुटेलिकाचे अत्र इत्संज्ञा नाम का इति अस्माभिः ज्ञास्यते व्याकरणे पाणिनिना यदा किञ्चन मूलरूपं दीयते धातुः प्रत्ययः आदेशः आगमः तदा तस्य मूलरूपस्य नाम उपदेशः उपदेशावस्थायां यानि मूलरूपाणि सन्ति तेषु बहुवारं केचन वर्णाः उपस्थिताः ये प्रक्रियायां लौकिकरूपेषु च না তিষ্ঠन्ति তাহলে উপদেশ অবস্থায় যেটা পানি পানি দ্বারা দেওয়া হলো ধাতু হোক প্রত্যয় হোক আদেশ হোক আগম হোক এর নাম হচ্ছে উপদেশ পানিনি যেটা দিয়েছেন এর নাম হচ্ছে উপদেশ আর উপদেশ অবস্থায় যে রূপগুলো এদের মাঝখানে এদের মধ্যে অনেকবার কিছু কিছু বর্ণ আছে যে লোকে মানে বিশ্বে দুনিয়ায় থাকে না পরে যথা গম ধাতু লটি গচ্ছতি উপদেশে अस्य धातोः नाम गम्लृ उपदेशावस्थाय उपदेश અવસ્થાએ एर नाम है ગમલ ગમલરી લી বর্ণ লোকে থাকে থাকে लृ इति वर्णः लोके न तिष्ठति प्रक्रियायां तस्य लोपः भवति ये वर्णाः उपदेशे सन्ति परन्तु लोके न लोके न तिष्ठन्ति तेषां नाम अनुबन्धः अपि च तेषां विशिष्टा संज्ञा भवति संज्ञा तर्हि इमे वर्णाः स्वयम् इत्संज्ञ इन्संज्ञकाः इत्युच्यन्ते हम्म। तावले गम् गम्लृ इति धातु गम्लि गम्लि धातु ते लि थाकिना लोके लोके माने दुनिया दुनिया ते दुनिया ते थाकिना যে বর্ণ দুনিয়াতে থাকে না উপদেশ অবস্থা অবস্থায় আছে কিন্তু লোকে থাকে না এর নাম হচ্ছে অনুবন্ধ মানে এখানে গম্বরি লি থাকে না সেজন্য লি এর নাম হচ্ছে অনুবন্ধ আর अपि च বিশিষ্ট সংজ্ঞা संज्ञा भवति इति संज्ञा अनुबन्ध अथवा पर्यायवाचक समानार्थी समानार्थक शब्द इति संज्ञा তারি तर्हि इमे वर्णाः स्वयम् इत्संज्ञकाः इत्युच्यन्ते माने इत्संज्ञकः अपि च इत्संज्ञा अत्र पार्थक्य जे गम्रि गम्रि लि वर्णेर् इत्संज्ञा स्वयम् इत्संज्ञ इत्संज्ञकः वर्ण इत्संज्ञक् एर्नाम् इत्संज्ञा जार इत्संज्ञा स्वयं यत्संज्ञक বর্ণহ এৎসংজ্ঞক এর নাম হচ্ছে এৎসংজ্ঞা স্বয়ং অনুবন্ধ ওকে ঠিক আছে আমরা এটা এখন পর্যন্ত ওকে আবার আমি বলছি যে আমি আমার নাম আমার নাম স্বরূপ ঠিক আছে আমার নাম স্বরূপ হ্যাঁ, ইয়ে- কিন্তু আমি স্বরূপ নই আমার নাম স্বরূপ আমি স্বরূপ সংজ্ঞক আমি আমি স্বরূপ সংজ্ঞক আমার নাম স্বরূপ কিন্তু আমি স্বয়ং আমি নিজে নাম নই খালু নাই তাই তো মানে আমি আমি আমি আমি নিজের নাম কি তোমার নাম গৌরী গৌরী তোমার নাম তো শুনছো হ্যাঁ, হ্যাঁ আমি বলছি তোমার নাম গৌরী কিন্তু তুমি আর তোমার নাম একই নাকি अमित जी गेट कुछ ना, नाम नाम और जार नाम একই হ্যাঁ তো সেজন্য আমি বলছি যে তুমি তোমার তোমার নাম গৌরী তোমার নাম গৌরী তুমি গৌরী সংজ্ঞকা গৌরী সংজ্ঞকা স্ত্রীলিঙ্গে গৌরী সংজ্ঞকা তুমি তোমার নাম গৌরী তুমি গৌরী সঙ্গে কা এরকম পার্থক্য আছে তো সেই জন্য লি লি বর্ণের ইৎসংজ্ঞা লি বর্ণ স্বয়ং ইৎসংজ্ঞা ঠিক আছে ওকে তাহলে পরে পরে লেখা আছে যে ইৎসংজ্ঞায়াः প্রয়োজनं কিমিতি চেত यस्य वर्णस्य इत्संज्ञा तस्य लोप लोपः भवति हम्म? न यस्य वर्णस्य इत्संज्ञा तस्य लोपः भवति नाम गम् रि एकानि लि इत्संज्ञा सेजो ने लि एर् इत् लोपः भवति ठाकिन दुन्याय गम् लि न इतो माने दुन्याय गम् उपदेशे गम् ली ঋতসন্যা ক্যা লি অনুবন্ধ এর ইতসন্যা হয় সে জননে ইতসন্যা বলে এডলপ হয় কেশাম কেশাম বর্ণনা নাম ইতসন্যা ববতি इति জ্ঞাতে ইতসন্যা বিদায়ক সূত্রেহি তারি তারি কেমন করে আমরা জানব যে গমরী ধাতু ধাতুতে গমরী গমরী ধাতুতে লৃ ভাগের লি বর্ণের ইৎসংজ্ঞা হয় কেমন করে জানবো সূত্র দ্বারা সূত্র দ্বারা আমরা জানবো তো কেশাম কেশাম বর্ণ নাম ইৎসংজ্ঞা ভবতি इति ज्ञायते ইৎসংজ্ঞা বিদায়ক विधायकसूत्रैः যে যে সূত্র দ্বারা ইৎসংজ্ঞা বিধান হয় সেই সূত্র দ্বারা আমরা জানি যে লি ইৎসংজ্ঞা বর্ণ तत्र सप्तसूत्राणि सन्ति मिलित्वा तेषां नाम मिलित्वा तेषां नाम संज्ञाप्रकरणम् हम्म। तत्र सप्तसूत्राणि सन्ति मिलित्वा तेषां नाम इत्संज्ञाप्रकरणम् इत्संज्ञापकरणम् अधोभागे नीचे लिखा लिखा लिखा अच्छे सात सूत्र আছে पाणिनेः प्रमुखग्रन्थः अष्टाध्यायी इदं प्रकरणम् अष्टाध्याय्यां सात् सात सूत्रগুলো অষ্টাধ্যায় बोले इत्संज्ञा जे जे যে সূত্রসমূহ হয় যে কোনো সূত্র মানে ইত সংজ্ঞা প্রকরণ প্রকরণ মানে সূত্রসমূহ আশ্চর্যায়ী গ্রন্থে চার হাজার সূত্র আছে অনেক প্রকরণ আছে ইত সংজ্ঞা প্রকরণ সম্প্রসারণ প্রকরণ অনেক অনেক প্রকরণ আছে নত্ব প্রকরণ তো এখানে এক একটি প্রকরণ হচ্ছে ইৎসংজ্ঞা প্রকরণ মানে এর সাত সূত্র সমূহ यत्संज्ञापकरणम् एभिः <clears throat> च सप्तभिः सप्तभिः सूत्रैः सर्वम् यत्संज्ञाविधायककार्यं सिद्ध्यति माने संस्कृतभाषाय ज्योत संज्ञा होय् ज्योत शब्द शब्दगुलो वर्णगुलो यत्संज्ञा होय् ज्योत पूर्वभाषाय सब सात सूत्र द्वारा सिद्ध होय् শুধু সাত प्रथमाध्यायस्य तृतीयपादस्य द्वितीय द्वितीयसूत्रात् एक्टीन् दो द्वि आरभ्य अष्टमसूत्रपर्यन्तम् एक्टीन् आट् संज्ञा इत्संज्ञाप्रकरणम् अमि बोलेचिरं जे प्रत्येक सूत्र तीन अंश तो तीन अंशात्मक तीन अंशात्मक संख्या है एक तीन दो माने प्रथम संख्या हे अध्याय द्वितीय संख्या हे पाद और तृतीय संख्या सूत्र संख्या प्रथम अध्याय से तृतीय पाद से द्वितीय सूत्र एरक ओके ठीक है देवशीष भाई किचु किचु बोल कि बुझे छो हाँ, हाँ बोलो हाँ হ্যালো হ্যালো হ্যাঁ હા ભૂષણજી બોલો બોલો সংজ্ঞার পানিনি অষ্টাধ্যায়ীতে আর উনি যেগুলো বলেছেন সেইগুলোকে বিশেষ বিশেষ যে জায়গাগুলো সেগুলোকে উপদেশ বলা হয় এবং এই উপদেশের যেটা লোকে নেই গম্ভীর উদাহরণ এখানে দেওয়া হয়েছে এখানে রুইটা নেই লোকে মানে দুনিয়াতে অর্থাৎ ব্যবহার হয় না ব্যবহার হয় কম চাই তো এই যেটা ব্যবহার হয় সেই জায়গাটা যে যেটা ব্যবহার হয় না সেটা আর অনুবন্ধ সঙ্গক নাম হয়েছে এবং এখানে সঙ্গ কাহা ইৎসঙ্গ কাহা বলতে যেটা বলছে এখানে যেগুলোর ওই রকম সূত্রের ক্ষেত্রে বা অন্যান্য জায়গার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ধাতু বা অন্যান্য যেগুলো উপদেশ রয়েছে পানিনির সেই সব জায়গাতে যেগুলোর লোপ পেয়ে থাকে সাধারণত সেগুলো লোপ করার আগে তার একটা ঈদ সংজ্ঞা হয় যদিও নিজের কোনো সংজ্ঞা হয় মানে নিজের কোনো বিশেষ হয় না বিশেষ বিশেষ হয় না তাকে একটা উপাধি দেওয়া হয় আর সেই উপাধি হচ্ছে সংজ্ঞা এখানে যেটা কাজ হবে এটা হচ্ছে উপদেশ এটা হচ্ছে ঈদ সংজ্ঞা হম সংজ্ঞার তারপরে বলছে যে ঈদ সংজ্ঞার ক্ষেত্রে অষ্টাধ্যায়ীতে এমন সাতটি সূত্র আছে যে সূত্রের দ্বারা ঈদ সংজ্ঞা এবং তার লোপ করার যে ঘটনা সেটাই হচ্ছে ঈদ সংজ্ঞা তার আগে যে সংজ্ঞাটা দিতে হয় তাকে ঈদ সংজ্ঞা বলে তো সেই ঈদ সংজ্ঞা করার জন্য পানিনি সূত্রে এবং ঈদ সংজ্ঞা প্রকরণ নামে সাতটি সূত্রের সমষ্টি আছে সেই সূত্রগুলি হ্যাঁ ওই ঈদ সংজ্ঞা প্রকরণ সূত্র নামক প্রকরণে আর বলা হয়েছে হ্যাঁ ঠিক ঠিক ঠিক হ্যাঁ, হ্যাঁ, ভালো করে হ্যাঁ, আচ্ছা। তারপরে হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমরা এগিয়ে যেতে পারি গৌরীবন ঠিক আছে যে কোনো জিজ্ঞেস ওকে তাহলে এরপরে কি লেখা আছে আমি পড়ছি মিউট করে তারপরে লেখা আছে अनुनासिकाः स्वराः उपदेशे नाम पाणिनेः स्थूलधातुषु मूलप्रत्ययेषु मूलादेशेषु मूलागमेषु च मूलागमेषु च हम्म, उपदेश नाम न जानीतो उपदेशे उपदेशेर्मध्ये মানে নামা এখানে নামা মানে মানে উপদেশে উপদেশ অবস্থায় মানে পানিনি পানিনের পানিনির মূল ধাতুগুলোতে মূল প্রত্যয় প্রত্যয়গুলোতে মূলাদেশগুলোতে মূলাগমগুলোতে সেরকম উপদেশে নাম মানে নাম মূল ধাতু মূল মূলধাতুষু मूलप्रत्ययेषु मूलादेशेषु मूलागमेषु च केचन स्वराः अनुनासिकाः अनुनासिकः स्वरः नाम यस्मिन् अचि चन्द्रबिन्दु इति अनुनासिकचिह्नम् अस्ति सामान्यतया धातुकोशेषु पश्यन्ति चेत् धातुषु न कुत्रापि अनुनासिकचिह्नं दृश्यते किमर्थम् इति चेत् प्राचीनकाले एकं सम्पूर्णं स्वरविज्ञानम् आसीत् अस्माकम् आधुनिकयुगे इदं विज्ञानं लुप्तम् अतः स्वरविषये अस्माकं क्लेशः এখানে কি লেখা আছে হ্যাঁ উপদেশ উপদেশ অবস্থায় মানে মূল ধাতুগুলোতে মূল প্রত্যয়গুলোতে মূল আদেশগুলোতে মূল আগমগুলোতে কিছু কিছু বর্ণ হয় অনুনাসিক অনুনাসিক স্বর স্বর শুধু স্বর অনুনাসিক হয় শুধু নয় মানে এই যে বর্গীয় ব্যঞ্জন কাকা না ঝঝঝঝঞা পঞ্চম সদে সদস্য এদের মধ্যে পঞ্চম শেষের সদস্য প্রত্যেক প্রত্যেক বর্গের এটাও অনুনাসিক মানে না ইয়া আনা না মা এতেও অনুনাসিক কিন্তু যেখানে চন্দ্রবিন্দি চন্দ্রবিন্দু আছে হ্যাঁ স্বর এটা শুধু স্বরের স্বরবর্ণ স্বরবর্ণের উপরেই যেটা যেখানে চন্দ্রবিন্দু আছে আমরা বলি এটা অনুনাসিক স্বরবর্ণ এই যে চন্দ্রবিন্দু অনুনাসিক চিহ্ন অনুনাসিক চিহ্ন এইরকম আমরা বলি তো আসলে উপদেশ মূল মূল মূল অবস্থাতে মূল অবস্থায় উপদেশে অনেক জায়গায় এই চন্দ্রবিন্দু থাকা উচিত কিন্তু সাধারণত যে অভিধান শব্দকোষ আছে হয় এর মধ্যে তো দেওয়া হয় না সেজন্য লেখা আছে লেখা আছে সামান্যতয়া ধাতুকোষ এসু পশ্যন্তি চেত ধাতুকোষ যেখানে মূল ধাতুগুলো দেওয়া হয় ধাতুসু ধাতুগুলোতে কোথাও অনুনাশক চিহ্ন না দেখে মানে দেখতে পারি না হুম দেখা হলো না কেননা প্রাচীন কালে এক সম্পূর্ণ স্বর বিজ্ঞানম আসিত মানে বিজ্ঞান স্বর বিজ্ঞান ছিল আর কিন্তু আজকের যুগে এ থাকে না এ লুপ্ত হয়ে গেল আমরা এই স্বর বিজ্ঞান আমরা জানি নাসির জন্য কেউ লেখেন লেখেনা লেখা লেখা হই না পাওয়া যায় না পাওয়া যায় কিন্তু সাধারণত পাওয়া যায় না সাধারণ গ্রন্থগুলোতে স্বর বিজ্ঞানस्य অভাবে এ এ স্বর স্বর বিজ্ঞান মানে এ এই বিজ্ঞানের অভাবে ধাতু কোশেषु অনুനാসক চিহ্নানিนาด দতানি কেউ জানি না অর্থটা অথবা উচ্চারণ উচ্চারণ জানি না স্বরবিজ্ঞান মানে একই রকম উচ্চারণ বেদে বেদে অন্য রকমের স্বরবিজ্ঞান হয় আর ব্যাকরণে অন্য রকমের স্বরবিজ্ঞান হয় আলাদা রকমের বিজ্ঞান বলে এটা লুপ্ত হয়ে গেল আর কেউ জানি না সেজন্যে লেখা লেখা হয় না न दत्तानि अनुनासिकचिह्नानि न दत्तानि किन्तु पाणिनेः सूत्रेषु अनुनासिकस्वराणां प्रयो प्रयोगः अस्ति माने गुरुत्वाचे তা সত্ত্বেও গুরুত্ব আছে যথা যেমন উপদেশে জননাস্ক इति प्रथमम् इत् संज्ञाविधायकं सूत्रम् उपदेशावस्थायां यः अच् अनुनासिकः अस्ति तस्य इत्संज्ञा भवति अनेन सूत्रेण माने মূল ধাতুগুলোতে অথবা যে কোনো মূল রূপে মূল রূপে যেখানে যেখানে মানে ধাতুতে প্রত্যয়ে আদেশে আগমে যেখানে যেখানে চন্দ্রবিন্দু আছে স্বরের উপর যে চন্দ্রবিন্দু সেজন্য এই স্বর হচ্ছে অনুনাসিক বর্ণ উপদেশে জনাসিক সূত্র দ্বারা এর ইৎসংজ্ঞা হয় আর যার ইৎসংজ্ঞা হয় ওর লোপ হবে সেটা পরে আমরা বলবো আমরা দেখব কিন্তু প্রথম তো দেখতে হবে যে কার ইৎসংজ্ঞা হয় যেমন গমরি লি এর ইৎসংজ্ঞা কেমন আসলে লি বর্ণের উপরে চন্দ্রবিন্দু রয়েছে অনেক ধাতু কোষে লেখা হয় না কিন্তু সে সেরকম আছে চিহ্নবিন্দু রয়েছে আছে সেজন্যে এই বর্ণ মানে রি বর্ণ অনুনাসক বর্ণ যেখানে অনুনাসক হয়ে গেছে যখন অনুনাসক বর্ণ হয়ে গেছে সংজ্ঞা হয়ে গেছে মানে অনুনাশক হয়ে গেছে তাহলে তখন উপদেশে উপদেশে মানে গম্রী উপদেশ আমরা দেখেছিলাম গম্র ধাতু উপদেশ আর উপদেশে মানে গমরি আজ এখানে আচ অনুনাসিকা ইত আচ মানে স্বরবর্ণ অনুনাসিক হলে ইত সংজ্ঞা হবে সেটা সেরকম ব্যবস্থা আছে তাহলে দেবাশিস ভাই বলো কিছু তারপরে অন্য প্রথম যে সূত্র আছে উপদেশে আজ অনুনাসিক এই সূত্রটি প্রথম সূত্র ঈদ সংজ্ঞা হ্যাঁ এখানে উপদেশের শব্দের যে লেখা আছে উপদেশ শব্দটা এটা মানে বলতে গেলে ব্যাকরণে একটা কথা বলা হয়ে থাকে ব্যাকরণের জায়গায় আমি পেয়েছি এটা সেটা হচ্ছে উপদেশে আদ্য হচ্ছে আরণম এবং একটা সূত্র শ্লোক আছে ধাতু সূত্র গণনাদি বাক্য লিঙ্গানুশাসনম আগম প্রত্যাদেশ উপদেশাহ প্রতিরূপিতা অর্থাৎ উপদেশে উপদেশ কোন কোন জায়গায় হয় মানে উপদেশ কোনটা বলা হচ্ছে সেটা হচ্ছে ধাতু সূত্র গণ উণাদি প্রকরণ বাক্য লিঙ্গ অনুশাসন আগম এবং আদেশ প্রত্যাদেশ এইগুলো হচ্ছে উপদেশ এবং পানিনি মহামুনি পানিনি ভগবান কাত্তায়ন এবং পতঞ্জলি মুনি এই তিনজনের যে ব্যাকরণের দৃষ্টিতে যে সমস্ত কিছু এই ধরনের বলা হয়েছে সমস্ত কিছুকেই উপদেশ হিসেবে মানা হয় আর এখানে উপদেশ বলতে এই কথাটাই বলা হচ্ছে সেই হিসাবে উপদেশ বলতে যেহেতু ধাতু সূত্রগণ এই সমস্ত কিছু আছে তার মধ্যে আর সেই ধাতু সূত্র গণ ওনাদি এই সমস্ত কিছুর মধ্যে সেটা অনুনাসিক বর্ণ এবং অপ্রত্যাহারের মধ্যে আছে এমন কিছু যদি থাকে সেটা অনুনাসিক বর্ণ যদি হয় তাহলে সেখানে সেই বর্ণটা ঈদসংজ্ঞা ঈদসংজ্ঞা হবে তাহলে ঈদসংজ্ঞা হওয়ার জন্য তিনটে শর্ত একটা হচ্ছে উপদেশ হতে হবে অর্থাৎ পানিনি পাত্তায়ন এবং পতঞ্জলির যে শর্ত মানে বলেছেন যেগুলো এই ধাতুসূত্র প্রকৃতি সেইগুলোর মধ্যে একটা হতে হবে দ্বিতীয় নম্বর শব্দ হচ্ছে অনুনাসিক হতে হবে অনুনাসিক বর্ণ চন্দ্রবিন্দু প্রভৃতি যে বর্ণগুলি আছে সেগুলো যেমন বর্ণনাম এইগুলো অনুনাসিক বর্ণ হতে হবে এবং আরেকটা শর্ত হচ্ছে আজ প্রত্যাহারের মধ্যেই থাকতে হবে এইরকম যদি কিছু থাকে তাহলে সেটা সংজ্ঞা হবে সেই শব্দটা ইৎসঙ্গা হবে এবং পরে সেটা আরেকটা সূত্র দিয়ে সেটা লোপ করা হবে কিন্তু লোপ পাওয়ার আগে সেই বর্ণগুলি বেশ সংজ্ঞা হবে ঠিক আছে হ্যাঁ ভালো ভালো হ্যাঁ, হ্যাঁ ভালো হ্যাঁ, ভালো হ্যাঁ, যেমন তুমি বলেছো যেমন তুমি বলেছো যে অনেক বর্ণের অনেক বর্ণের মানে শুধু শুধু धातु प्रत्यय आगम आदेश উপদেশ নয় সূত্র উপদেশ যত পানি দিয়েছেন যত তিন মুনি দিয়েছেন সমস্ত কিছু উপদেশ আমরা বলি কিন্তু সরল করার জন্য মানে যেমন এখানে যেটা বুঝতে হবে এখানে যে কোন যে যে রূপ ধাতু মূল রূপ ধাতুর মূল রূপ অথবা প্রত্যয় অথবা আদেশ অথবা আগম যে মূল রূপ যেটা পানি দিয়েছেন সেটা উপদেশ এখানে বুঝতে হবে হ্যাঁ, উপদেশ আর আজ আমরা সবাই জানো জানি যে মানে সর্বর্ণ অনুনাসিক আমরা দেখেছি এখন মানে এই যে যেখানে চন্দ্রবিন্দু আছে এটা অনুনাসিক যে পাঁচ व्यञ्जन् गन् कवर्न् क च टाटा प এর পঞ্চম পঞ্চম সদস্য ও অনুনাসিক মানে না ইয়া না না মা পাঁচ পাঁচটি বর্ণ কিন্তু এখানে আচ দেওয়া আছে উপদেশে আচ অনুনাসিক ইত তাহলে যে উপদেশ অবস্থায় যে ধাতু যে প্রত্যয় যে আদেশ যে আগম এর মাঝখানে যেটা আচ স্বরবর্ণ এর উপরই চন্দ্রবিন্দু থাকলে অনুনাসিক হবে অনুনাসিক মানে অনুনাসিক হবে এর ইৎসঙ্গা হয় উপদেশ অবস্থায় যে আচবর্ণ অনুনাসিক এর ইৎসংজ্ঞা হয় এই সূত্র দ্বারা সেজন্যে যেমন গাম্রি ওকে তাহলে গরিবান কি বলেছো বলো গরিবান কি বলেছ বলো বলো আছো গরিবন জিজ্ঞেস আছে অথবা দীপায়নি বন হ্যাঁ, হ্যাঁ কি বুঝেছো বলো দীপানী বোন বুঝেছো কিছু স্যার বলেছি একটু একটু অসুবিধা আছে কি অসুবিধা হচ্ছে আমি যে এখানে এসেছি যে মানে আনুনাসিক আনুনাসিক আনুনাসিক বর্ণ মানে কি বুঝবে বলবে अनुनासिक হ্যাঁ, শুনতে পাচ্ছি না মানে কোন কোন কোন স্বর বর্ণ কোন কোন অচবর্ণ আনুনাসিক হয় কেমন করে জানতে পারি যে স্বর বর্ণ আনুনাসিক স্বর বলতে মূল ধাতু মূল ধাতু মূল প্রত্যয় মূলাদেশ মূলাগম এই স্বরূপ এই আমাদের এই স্বরগুলো অনুনাসিক না অনুনাসিক অনুনাসিক শব্দ মানে কি জানো अनुनासिक আচ্ছা যেমন আমি আমি বলছি হ্যাঁ যেমন আকার অকার সাধারণ অকার অনাসিক নয় মানে দুটো দুটো উচ্চারণ হয় এক একটা উচ্চারণ হচ্ছে অ আর একটা হচ্ছে অ অ অ এইরকম ই ই উ দীর্ঘ আমি করতে চাইছি না শুধু অ অ इ इ उ এ এ এরকম আর উপরি উপরি চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু জানো চন্দ্রবিন্দি শুনেছ দেখেছো চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু এখানে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু মানে কি দেখেছো এটা এটা এখানে দেওয়া আছে ওখানে লেখা আছে যে সরহ নাম চন্দ্রবিন্দু ইতি হ্যাঁ মানে চন্দ্রবিন্দু চন্দ্র মানে চন্দ্রবিন্দু দেখেছো মানে আছে তো হ্যাঁ তো যে কোনো যে কোনো উপরেই চন্দ্রবিন্দু থাকতে পারে হতে হতে পারে যে যেখানে হয় চন্দ্রবিন্দু যেখানে হয় ওখানে উচ্চারণ আলাদা মানে না থাকলে অ থাকলে অ মানে নাক দ্বারা আনুনাসিক দন্নি হচ্ছে নাক দ্বারা যখন বায়ু হাওয়া যখন যখন হাওয়া হাওয়া বায়ু নাক দ্বারা যায় উচ্চারিত সময় উচ্চারিত যখন আমরা উচ্চারিত করি উচ্চারণ করি তা সেই সেই সময় বর্ণ মানে অচ বর্ণ অনুনাসিক হয় তো এই সূত্র দ্বারা উপদেশ আজনাসিক এত সূত্র দ্বারা যা যেখানে স্বর আছে আর স্বর বর্ণের উপরই চন্দ্রবিন্দু আছে উপদেশ অবস্থায় এর কিন্তু এত সংজ্ঞা হয় ঠিক আছে কিছু কিছু এগিয়ে যেতে পারি আমরা আর স্পষ্ট স্পষ্ট হয়ে যাবে আমার মনে হয় হ্যাঁ ওকে তাহলে কি গরিবন গরিবন আছো শুনছো হ্যাঁ, আমি যেটা বলেছি তুমি বুঝেছো হ্যাঁ স্যার বুঝেছি যেটা বললেন অনুনাসিক বর্ণ মানে স্বরবর্ণের উপরে যদি চন্দ্রবিন্দুর উচ্চারণ হয় তাহলে সেটা হলো অনুনাসিক বর্ণ আর এখানে চন্দ্রবিন্দুর এটাকে ইৎসংজ্ঞা হয়েছে এটা হ্যাঁ যার যার স্বরবর্ণের উপরই চন্দ্রবিন্দু রয়েছে এই স্বর্ণবর্ণের ইৎসংজ্ঞা হয় উপদেশ অবস্থায় যেমন গমরি হ্যাঁ। গমরি উপদেশ উপদেশের স্বরূপ গমরি হ্যাঁ। আমরা দেখেছিলাম আর রি রি ব্যঞ্জন অথবা স্বর জানো তো আসলে হ্যাঁ। আসলে এই গমরি ধাতুতে রি এর উপরই চন্দ্রবিন্দু রয়েছে যদিও সাধারণত লেখা হয় না কিন্তু রয়েছে আর চন্দ্রবিন্দু রয়েছে বলে অনুনাসিক অনুনাসিক বলে উপদেশ অবস্থায় গমরি আর এই রি আচ বর্ণ অনুনাসিক কারণ উপরি চন্দ্রবিন্দু রয়েছে সেজন্য ঈদ সংজ্ঞা পাওয়া যায় হয় তাহলে এরপরে কি লেখা আছে আমি পড়ছি ટીલकः છે यथा गम्रि धातु अत्र लृ इति अच् वर्ण वर्णः औप औपदेशिक औपदेशिकधातौ अस्ति औपदेशिकधातुः अस्ति एकनिमेषः यथा गम्रि धातुः यत्र लृ इति अच् वर्णः औपदेशिकधातौ अस्ति लौकिकधातौ च नास्ति यथा गमृधातुः अत्र लि इति अज्वर्णः औपदेशिकधातुः अस्ति लौकिकधातौ च नास्ति इति अतः तस्य लोपः जातः स्यात् अनेन बोध्यते यत् लृ इति अच्वर्णः अनुनासिकः अपि च उपदेशे जनाशक इत् इति सूत्रेण तस्य इत्संज्ञा भवति तदा अन्यत् सूत्रम् अस्ति तस्य लोपः येन इत्संज्ञकवर्णानां लोपः भवति तर्हि तस्य लोपः इत्यनेन लृ लोपः गम् इति अवशिष्यते गमृदातुः एखाने लृ इत्यस्य उपरि चन्द्रबिन्दुः रोचे उपदेशावस्थाय से जन्ये ए अच् वर्ण लृ अच् वर्ण अनुनासक् आर् से जन्ये उपदेशे जुनास्क इति સૂત્રધારા રી ধাতু ইৎসংজ্ঞক হয় এর ইৎসংজ্ঞা হয় আর এখন দ্বিতীয় সূত্র আমরা দেখছি তস্য লোপহা মানে যার ইৎসংজ্ঞা হয় এর লোপ হয় যার কারো ইৎসংজ্ঞা হয় এর তস্য লোপহা সূত্র দ্বারা লোপ হয় তো সাত সূত্রগুলি আছে আর যে ইৎসংজ্ঞা বিধায়ক আর এদের দ্বারা যখন ইৎসংজ্ঞা হয় বিহিত হয় তখন তস্যলোপ সূত্র এসে বলে যে আচ্ছা তোমার ইৎসংজ্ঞা হয়ে গেছে সেজন্যে তোমার লোপও হবে ওকে আর আমি মিউট Okay, Devashish Pai, keep with it, Joe. Devashish Pai. Hello. Hello. Ah, bolo. Keep with it. Ah. হ্যালো হ্যাঁ বলো বলো একটু বলো কি বুঝেছো এটাই বলছি গম্ভীর ধাতু এখানে লি এবং এটার মধ্যে অনুনাসিক বর্ণ আছে যদি এখানে দেখা যাচ্ছে না কিন্তু অনুনাসিক অননাসিক বর্ণ এর উপরে চল্লিশ বিন্দু আছে যার জন্য এটা উপদেশে অজেন্নাসিক সূত্রানুসারে রি বর্ণনাটা ইৎসঙ্গ প্রাপ্ত হয়েছে এবং এই ইৎসঙ্গ প্রাপ্ত হওয়ার পর পরের যে সূত্র ইৎসঙ্গ প্রাপ্ত হওয়া মানে সেটা লোপ পাবে মানে লোপ করার জন্য যে সমস্ত শব্দগুলোকে লোপ করা হয় তার আগে ইৎসঙ্গা হয় ইৎসঙ্গা দেওয়া হয় ইত উপাধি দেওয়া হয় আর এখানে এই যে নৃ এটা সংজ্ঞা হলো তারপরে তস্য লোপহ এই অনুসারে এই সূত্রের দ্বারা যেটা সংজ্ঞা হয়েছে তার লোপ হবে এই সূত্রের অনুসারে গম রির মধ্যে লি এর লোপ থাকার জন্য গম এটাই অবশ্যই হিসাবে হ্যাঁ ঠিক আছে খুবই ভালো ওকে তাহলে আসলে সময় হয়ে গেল কিন্তু একটু একটু একটু পড়ব আমরা দেখব যে স্পষ্ট হবে কিনা কিছু কিছু বলবো আর দুটো দু মিনিটের মধ্যে আমরা আমরা বন্ধ করে দেব লি अनुनासिकः अस्ति इति कथं ज्ञातं फलं दृष्ट्वा लोके माने दुनियाते गम् इति एव दृश्यते अतः लृ इत्यस्य लोपः तु जातः लोपः जातः चेत् उपदेशे जुनासिक एत् इति एव सूत्रेण अर्हति स्म अतः लृ अनुनासिकः स्यात् इति अनुमानम् अस्माकं माने आजकाल आधुनिक युगे अनु लृ उपरि अनुबु अनु चन्द्रबिन्दु नै আমরা লিখি না কিন্তু আমরা আমরা এত জানি যে লি বর্ণের লোভ হয় কারণ দুনিয়াতে ধাতু হচ্ছে গম গমরি নয় উপদেশে গমরি দুনিয়াতে গম সেজন্য আমি জানি যে লি এর লোপ হয়ে গেল লি শুধু এক মার্গ দ্বারা লোপ হতে পারত সেটা উপদেশে যারা ইত অন্য ছ সূত্র অন্য যে যে ছটা সূত্র ওদের দ্বারা তো লি হতে পারে না সেজন্যে আমরা আমরা জানি যে উপদেশে জানাজকে এর দ্বারা লি বর্ণের লোপ হয়ে গেছে তখন লোপ হতে পারত যখন হতে পারে যখন অনুনাসিক হয় অনুনাসিক হওয়ার জন্যে চন্দ্রবিন্দু থাকতে হবে তো সেই আমরা আমরা জানি যদিও ধাতু পাতে লি বর্ণের উপরই চন্দ্রবিন্দু আমরা সাধারণত দেখি না কিন্তু আছে এটা लिखा আছে माने लृ अनुनासिक अस्ति इति कथं जा कथं ज्ञातं কেমন করে जानी ফলম দৃष्ट्वा ফলম माने ए लोप হয়ে गेलो लोके गम इति एव दृश्यते अतः लृ इत्यस्य लोपः जातः लोपः जातः चेत् यदि लोप হয়ে गेलो उपदेशे जुनासिक एत् इति एव सूत्रेण अर्हति स्म अतः लृ अनुनासिकः स्यात् इति अनुमानम् अस्माकम् अनुमान् कुरि कुत्रचित् स्वरस्य इत्संज्ञाप्राप्तिः भवति अपरेण सूत्रेण यदा स्वरः अन्येन वर्णेन अत्र न ददाति इदानीं नूतनविषये किञ्चित् किञ्चित् नूतनविषयः एव यथा আমরা ভুলবো না आतो এত আমরা বুঝে বুঝে গেছি আজ এখন আমি মিউট করছি আর গরিব অথবা দীপানিবন যে কোনো জিজ্ঞেস আর নহলে এখন বলো এই জায়গাটা মানে আবার তোমার জিজ্ঞেস কেমন করে জানি জানি কারণ দুনিয়াতে লি এর লোপ হয়ে গেল মানে সাধারণ ধাতু আমরা বলি যেটা আমরা আমি বলেছিলাম ডাক নাম দুনিয়া দুনিয়াতে যেটা নাম ওটা গম মানে লি নেই দুনিয়াতে আর উপদেশে পানিনি ডাটু পাতে লি আছে তাহলে লি যদি আছে ধাতুপাতে দুনিয়াতে নেই এর অর্থ এই যে এই রি এর ইৎসংজ্ঞা হলো ইৎসংজ্ঞা হলো বলে এর শুধু উপদেশে সূত্র দ্বারা হতে পারে শুধু এই সূত্র দ্বারা হতে পারে বলে আনুনাশিক আনুনাশিক বর্ণ হতে হবে আনুনাশিক বর্ণ হলে এর উপরেই চন্দ্রবিন্দু অবশ্যই থাকবে হ্যাঁ ওকে ঠিক আছে স্পষ্ট হয়ে গেল ওকে ভালো ওকে তাহলে আমি আমি আমরা রেকর্ডিং করে আমরা করেছি রেকর্ডিং তো আবার শুনতে পারো আর আগামী সপ্তাহে যে কোনো জিজ্ঞেস হবে অথবা যে কোনো সময় আমাকে লিখতেও পারো জিজ্ঞেস হলে ওকে তাহলে ধন্যবাদ ভালো থাকো নমস্কার হ্যাঁ, আপনি ভালো থাকবেন you know, none of us can.